হামদের সাথে তাজবি আদায় করেন এর অর্থ হলো যে সলাৎ কায়েম করেন সলাৎ আদায় করেন কাবলা তুলু ইসামসে ওয়া কাবলাল গরুব সূর্য উঠার আগে ওয়াকাবলাল কাবলাল সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে ওয়ামিন আল্লাহ আর রাত্রির কিছু অংশে আপনি তাজবি আদায় করেন ওয়া আদবার সুজুদ আর সেজদার পিছনে সেজদার পরে সেজদার পরে এই এই আয়াতগুলোর একটু ব্যাখ্যা লাগবে এখানে আল্লাপাক কি বুঝাতে চাইলেন প্রথম কথা হলো আল্লাহ রাবুল আলমিন এখানে প্রথমে আল্লাপাক নবী সাল্লা সাল্লাম এবং সাহাবাই কালামের উপরে সলাদ ফরজ করেছিলেন দুই ওয়াক্ত সর্বপ্রথম মানে নবী সাল্লা সাল্লামের উপরে যখন ওহি নাজিল হয় মেয়েরাজের আগ পর্যন্ত তখন আল্লাহ সুবান সুবাহতালা নামাজ ফরজ করেছিলেন দুই আক্ত কাবলা তুলু ইসামস ওয়া কাবলাল গুরুব সলাতুল ফজর আর সলাতুল আসর এই দুই ওয়াক্ত নবী সাল্লা সাল্লামের জন্য এবং ওই সময়কার মাক্কি জীবনের সাহাবাই কেরামের জন্য ফরজ ছিল পরবর্তীতে আল্লাহ সুবাহতালা সৌরা আল যখন নাজিল করলেন তখন কেয়ামুল লাইলকেও আল্লাপাক ফরজ করে দিলেন তাহাজকে ফরজ করে দিলেন আল্লাপাক সেখানে বলছেন ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কলিলান নিসবাহু আবিন কুসমিনহু কলিলা আউজিদ আলাইহি ওয়ারাত্তিরিল কুরআন তারতিলা আল্লাহ পাক এখানে লাইল লাইল লাইল মানে কি কুমিল্লার মানুষ বলে যে আমাদের কথা দেখো কোরআনেও আছে কুমিল্লাইল আল্লাহ বলছে ইয়া ইউহাল মুজাম্মিল কুমিল্লাইল কুমিল্লার কথা আছে কোরআনে কুমিল্লাইল রাত্রিবেলা দাঁড়িয়ে যাও রাত্রিবেলা শুয়ে থাকা যাবে না রাত্রিবেলায় তোমাকে আমি আল্লাহ বসে থাকার জন্য শুয়ে থাকার জন্য পাঠাই নাই তুমি ঘুম থেকে উঠে কম্বল ফেলে দিয়ে দাঁড়িয়ে যাও কেয়ামুল লাইল করো এখানে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন এ কেয়ামুল লাইল এক বছর ফরজ ছিল নবিসাম এবং সাহাবিদের উপরে এক বছর ফরজ ছিল পরবর্তীতে আল্লাপাক হালকা করছেন প্রথম সারা রাত তারপরে আল্লাপাক নিষ্পাহু করছেন অর্ধেক করছেন তারপরে আরো কমাই শেষ পর্যন্ত তিন ভাগের এক ভাগ করছেন পরে আরো কমাই দিচ্ছেন এবং লাস্টে এসে আল্লাপাক বলছেন ওয়ামিন তাহাজ্জুদকে আপনার জন্য নফল করে দেওয়া হল তাহাজ এক সময় ফরজ ছিল আর সূর্য ওঠার আগে সূর্য ডুবার আগে বাস এই এই তিনটা ফরজ ছিল পরবর্তীতে আল্লাপাক যখন মেরাজের রাত্রে পাঁচ ওয়াক্ত সলাপ ফরজ করলেন তখন এটা মাংস হয়ে গেল এটা মানসুখ হইল কিন্তু ওই পাঁচের ভিতরে এই দুইও ঢুকে গেল মানে ফজর এবং আসর এখানে আল্লাপাক নির্দেশ দিচ্ছেন যে সূর্য উঠার আগে সূর্য ডুবার আগে সলাত আদায় করো অর্থাৎ সলাতুল ফজর এবং সলাতুল আসর ওয়াসাব্বিহ বিহামদে রাব্বিকা এইটা কোরআন একাডেমিয়া যত জায়গায় আসবে তত জায়গায় সলাদকে বুঝাবে যেমন সৌরা নসরের মধ্যে আসছে إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك আপনার রবের হামদের সাথে আপনি তাসবি আদায় করেন আর ইস্তেগফার করেন তাহলে আপনি প্রথমে সলাত আদায় করেন সলাতে